नहीं दिया ना शरीक गम ना शरीक काम बल्कि मुखालिफत किया तो ये साढ़े नौ सौ साल की मेहनत बेकार जैसे हो गई जैसे कि बेकार साढ़े नौ सौ साल में अस्सी आदमी मार लाया সাড়ে নশো বছর ধরে তবলিগ করেছেন নূর নবী মোটে আশি জন ইসলাম কবুল করেছে আগো বছরে যদি একটা লোক ইসলাম কবুল করতো তো সাড়ে নশো বছরে কটা লোক হতো কমসে কম সাড়ে নশোটা তো নূহ নবীর বিবি সহযোগিতা না করার কারণে তার মেহনতের কাজ প্রকাশ পায়নি और हमारे नबी मोहम्मद सदी आहलिया ने साथ दिया सहयोगिता कर लो तसल्ली दी काम में शिरकत की और बहुत ज्यादा मददगार बनी तो अल्लाह ने दिखाया लाखों के ताबिज में इंसान को अल्लाह ने हिदायत की राहों को कुशादा कर दिया একজন নারীর কুরবানিতে उन्हें बोलने नहीं कोई आपका दुश्मन होगा और आपका जान का खतरा ये मुझे तस्लीम नहीं আমি মানি না আপনার মতো মানুষের শত্রু হবে কেউ ক্ষতি করবে আপনার আপনি কাউরির ক্ষতি করেন না সকলের উন্নতি চান আর একটি भलाई चाहने वाला उसकी कोई बुराई चाहने वाला होगा अरे बोलूं जो हर एक की भलाई चाहने वाला होगा उसका बुराई चाहने वाला कोई भी दुनिया में नहीं होगा हाँ? যারা সকলের উন্ন- মঙ্গল চায় সকলের উন্নতি চায় সকলের কল্যাণ চায় ওদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করবে না তাসাল্লি দিলেন কিন্তু হলো কি জানেন হুজুরে পাক সাল্লাম এতদিন ধরে কেঁদেছেন হ্যাঁ সালা হাত সাল উঠে আসু ভাইয়া আর এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন ফাতরাতে বহি ওহি আসে না वही का गैपिंग का जमाना यानी फतरते वही का जमाना वही आता नहीं जिब्राइल आते नहीं जिब्राइल नहीं तस्वीर आते জিব্রাইল আসছে না একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ পার হয়ে গেল এইবার জিব্রাইল আসলেন জিব্রাইল আসলেন বলছেন চোখের পানি অনেক দেখলাম শুয়ে আছেন কেন প্রথম এসেছেন জিব্রাইল তার আজকে দ্বিতীয়বার এসেছেন জিব্রাইল নবী মোহাম্মদ সাল্লামের বাড়িতে আর উনি তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আমার ইমানদার ভাইরা সম্মানী ইমানদার বাবাজিরা আর সম্মানিয়া ইমানদার মা এবং মরিরা উপলব্ধি করি আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রবি আলাউল মাসে জন্মেছিলেন তার কত বড় কোরবানি দেখুন একবার উনি শুয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে জিবরাইল এসেছে জিবরাইল বল মোহাম্মদ সাল্লাল্লাহু তো সেই জিবরাইল এসেছে ওই যে গুহা এসেছিল এরা গুহা में जिसको देखा था वो फिर आ गया लेकिन मोहब्बत के साथ उल्फत के साथ खिताब किया খুব মধুর ভাষায় সুন্দর করে মোহাম্মদ সাল্লামকে আহ্বান করছেন সম্বোধন করছেন উনত্রিশ পারা সুরা মুদাসের আয়াত নম্বর এক থেকে শুরু আমার সম্মানী মন্ডল ভাইরা প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে সবাই মিলে কোরআন শরীফ পড়তে পারে হরেক কে ঘর কালামুল্লাহ শরীফ মজুদ হয় اللہ کا کلام ہر ایک کے پاس موجود ہے پڑھ سکتا ہے آج پہلا کتاب پہلے نبی علیہ السلام کو اللہ نے کتاب دیا تو ہم کو چل نہ اللہ دن بولنے یا نبی یا محمد یا یا مدسر এসব শব্দ গোটা কোরআনে খুঁজে পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি কেন আল্লাহর হাবিব সালাম ছাড়া আটজন নবীর নাম নিয়ে আল্লাহ ডেকেছেন কতজন ভাই আটজন ইয়া আদম ইয়া নহ ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া দাউদ ইয়া ঈসা সব নাম নম্বর আছে সবগুলো নম্বর আল্লাহ রহমতে ছিলেন আছে দেখেছেন দেখতে হবে একটা ছেলে এখানে দেখে নেবে তো হ্যাঁ और और आपकी हालात को बताकर उर्दू में तर्जमा सुनो آپ کی حالت کو بتایا کہ آپ نے اتنا رویا اتنا آنسو بیا بہایا آنسو کا دریا بہایا آپ کا درد آپ کی بے قراری آپ کی بے چینی میں نے دیکھی لیکن آپ سوئے ہوئے گئے لیٹے ہوئے گئے کپڑوں میں لپتے ہوئے گئے آپ کمبل اوڑے ہوئے گئے اس سے تو تبدیل نہیں آئے گی پوری وقت رکھ میں نہ দুর্নীতি درد دور ہونا بیکار ختم نہیں ہونا بیکار ختم نہیں ہو سکتا کیسے ہوگا آپ کمبل اڑے ہوئے تھے تو وہ کہ یا آئیو ہل او کمبل دیے سوئے تھکنے والا او کالی کملی والا صلی اللہ علیہ وسلم কম্বল মুড়ি দিয়ে যদি শুয়ে থাকেন যতই খাতেন মানুষের জীবনে পরিবর্তন আসবে না তাই আপনার প্রথম হুকুম হচ্ছে কম তস্কিল হয়ে গেল তস্কিল মানে খাড়া হও কম খাড়া এত বড় সবাইকে বলছি যে পরিবর্তন করার জন্য নিজের জীবনকে জন্য আর প্রশাসনিক করার জন্য আমরা কি তৈরি আছি ভাই আরে বলুন না তৈরি আছি সবাই বলি তো ইনশাল্লাহ কোন আল্লাহ ও নবীন সাল্লাম খাড়া হয়ে গেলেন কম্বল ছেড়ে ফেলে দিলেন কিন্তু বললেন যদি খাড়া হয়ে দাঁড়িয়েই থাকেন সমাজের কোনো পরিবর্তন আসবে না আর इंसान की जिंदगी का बिगाड़ खत्म नहीं होगा अगर खड़े रहेंगे आपको चलना फिरना पड़ेगा दर दर घर घर आपको फिर फिरा कर বুঝছেন না বুঝছেন না দু নম্বর হুকুল আনজিল আপ ঘর যাইয়ে সবাই কাছে যান দাঁড়ে দাঁড়ে যান আর আল্লাহর পায়গাম পৌঁছান এখন এই যে আল্লাহ হুকুম মোহাম্মদ আল্লাহ কিলেন সতর্ক করুন মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানবতার দ্বারে খারাঘাত করুন মানবতার দ্বার উন্মোচিত হোক শুভ বিবেচন উৎসব ঘটুক শুভ চেতনা আসুক মানুষের জীবনের পরিবর্তন হোক এর জন্য আপনাকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাহসানকে আল্লাহ বলে দিলেন আল্লাহ আসতে বললেন হে নবী মোহাম্মদ সাল্লাম আপনি যখন মানুষের দ্বারে দ্বারে যাবেন আল্লাহর পায়গাম পৌঁছাবেন বহু মানুষ সত্যাগ্রহী বেইমান আর বদমাস ওরা কিন্তু আপনাকে ছাড়বে না কষ্ট দেবে আপনি আল্লাহর জন্য সবর করবেন ওয়ালি রব্বিকা ফসবির রবের জন্য সবল করুন এই মানুষের দ্বারে দ্বারে ঘোরা এটাই হচ্ছে আল্লাহর দিনের মেহনত নবী মোহাম্মদ শুরু করলেন একটা দুটো পাঁচটা এনফিরাদি মেহনত এনফিরাদি মানে এককভাবে সমষ্টিভাবে কোনো মেহনত চলছে না তিন বছর পার হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম শুয়ে আছেন আবার ঘরেতে হঠাৎ কিবলার আসলেন উনিশ পারা সুরা সুহারা শেষ রুকু দুশো চোদ্দ নম্বর আয় নিয়ে চলে যায় বা আপনি সমস্ত জ্ঞাতির লোক সমস্ত আপনার গোষ্ঠীর লোক সমস্ত আত্মীয় স্বজন এদের সবাইকে এক জায়গায় জমা করুন আর সবাইকে আপনি বায়ান করে ওদের দাওয়াত দেন ইমানদার ভাইরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন सिर्फ इनफरादी में इधर से नहीं चलेगा आप दर दर घर घर जैसे जा रहे हैं इनफरादी तौर पर इज्तिमाई तौर पर भी काम कीजिए এই জন্য আমার সম্মান ইমানদার ভাইরা খুব कान खोल कर सुन ایک اجتماعی کام بھی ضروری ہے اسی لیے اجتماع ہونے والا ہے سمجھے رہے بھائی بھائی کون سا تاریخ ہے بھائی تین چار دو تین چار مارچ کو یعنی اگلا مہینہ اگلا مہینہ یہ فروری ہے وہ مارچ ہے دو تین چار مارچ کو اجتماع اب اجتماعی محنت سنیے اجتماعی محنت بولیں সবাইকে ডাকুন দেখে বাচ্চাদের সাথে বায়ান করুন পুখারি শরীফের ভিতরে দ্বিতীয় খণ্ডের ভিতরে আর কাব্বাত ইয়াদা আদি লাহাবি ওয়া তাব্বা মধ্যে তফসিলি হাদিস লেখা আছে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি সর্বপ্রথম সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন তারপরে তিনি সবাইকে ডাকলেন ডাকেতে সামিল হয়ে গেল সবাই এসে গেল আর আসার পরে এসে দেখে Abu Jahl Abu Lahab Abu Talib Abbas Amir Hamza Utba Shaiba Rabia আখলাসিম সুরাইক উমর এবনে খতাব কাব এবনে আশরাফ উবাই এবনে কা এই মানে উবাই উবাই বিন খালফ এই বড় বড় নেতাগুলো সব এসেছে আর ছোটখাটো মাঝারি সেটিও নেতা সব এসেছে বহু লোক জমা হয়েছে এবার ইজতিমাই বয়ান রসুল্লাহ সাল্লাম কা সবসে পহলা ওয়ান সবসে পহলি নসিহত সবসে পহলা দাওয়াত और सबसे पहली तबलीग आप सल्लल्लाहु अलैहि वसल्लम का सबसे पहली तकरीर सुभान अल्लाह প্রথম লেকচার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের মধ্যে আছে পুরো লম্বা চৌড়া কথা লেখা আছে তাকে বলছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি আন্দোলন শুরু করছে আর প্রকাশ্যভাবে সকলের সামনে তিনি বললেন কাইফানা বিকুম আমি কেমন ব্যক্তি তোমরা আমার জ্ঞাতির লোক আমার নিজের পরিচিত লোক চল্লিশটা বছর তোমরা জীবন দেখেছ আমার তোমরা শৈশব দেখেছ কৈশোর দেখেছ যৌবন দেখেছ আমার জীবন দেখেছ আমার আচরণ দেখেছ আমার মেধা শক্তি দেখেছ আমার সব তোমরা দেখেছ আমার সততা দেখেছ আমার ন্যায় বিচার দেখেছ আর আমার চরিত্র তোমরা দেখেছ আজকে তোমাদের কাছে জিজ্ঞাসা করি এই হাদিসটা দারুণ সুন্দর যদি আমাদের সবাই আজকে আমরা সবাই যদি ওটাকে অনুসরণ করি যে নবী সরকারের তিনটে গুণ ছিল বিশেষ করে কাফের বেইমানরা স্বীকার করলো এক আইনটা আফজালুল কম আপনি হচ্ছেন আমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি নম্বর দুই আনতা আফজাকুল কম আপনি আমাদের মধ্যে সব থেকে সত্যবান মিথ্যা কথা আর আমরা বলছি মিথ্যে না বললে কি আর ব্যবসা করা যায় বাবু হ্যাঁ সত্যি বলছি সোনার উপর ব্যবসা করছে সেখানেও চুরি চামারি নাকি বলেন আর এম্ব্রয়ডারির ব্যবসা করছে সেখানেও চুরি চোর জিতছে তিরিশ জিতছে চব্বিশ ছাব্বিশ সাইড কারচুপি বলে না আপনি সত্যবাদী সত্যবাদী নাম্বার তিন আংটা আলামুল কম আপনি হচ্ছেন সব থেকে জাননেওয়ালা কি বলুন সবাই খুব ভালো লাগে تقل نبی صلی اللہ علیہ وسلم رہے او مکہ والو تم میری زبان کی تصدیق کرنے والو اور میری سچائی کے اعتراف کرنے والو اور میری دیانت داری کا اعتراف کرنے والو اور وہ تو تم نے میری زندگی کو سیٹیفائی کیا ہم نہیں بولتا ہوں اگر میری بات تم مانتے ہو بتاؤ اگر میں یہ کہوں کہ پہاڑ کے پیچھے کوئی فوج موجود ہے وہ حملہ آور ہونے والا ہے ওরা আক্রমণ করবে একটা সেনা আছে তোমরা মানবে মানব মানে সশস্ত্র সংগ্রাম যা প্রতিহত করবো اپنی بھانوں لوگ سنن ہماری زندگی ویسے چل رہی ہے ہماری زندگی بگاڑ کی وجہ سے فرشتے آزاد کے فرشتے تیار ہیں کسی وقت بھی وہ ہم پر ٹوٹ پڑ سکتے ہیں ہم کو برباد ہماری بگاڑ کی وجہ سے بربادی آ سکتی ہے بربادی سے بات بچنا چاہتے ہو تو آؤ کلمہ پڑھ لو ایک اللہ کی بات مان لو اور مجھے نبی مان لو پڑھو لا الہ الا اللہ पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কালমাটা কথাটা বললে তো পুরো সন্নাটা ছাড়িয়ে हम जमात में देखते हैं है ना मस्जिद में जमात जाती है लोग बैठ जाते हैं اکثر لوگ جاتے ہیں اب وہ نام لکھنے دیتے نہیں تو ارے بھائی ابھی تو انشاءاللہ انشاءاللہ بہت بول رہے تھے اچھا پرابلم ہے बोले क्या प्रॉब्लम है यार बोलो ना बोले मौलाना साहब अमीर साहब मैं अकेला हूँ मैं अकेला हूँ আমি একলা গো আমার আর সংসার দেখার লোক নেই আমি একলা এরা বলে मैं अकेला हूँ तो আমি सब बोले भाई अकेला हूँ तो तेरा आगे पीछे लाइन क्लियर है तो चल जिंदगी के लिए चल चार महीने का तो जिंदगी चिल्ला लगा दे बोले आप अकेला का तर्जमा नहीं समझे میں اکیلا کمانے والا اور پندرہ کھانے والا مطلب کیا ہوا کہ اگر ایک دو آدمی ہوتا تو اللہ پالتا پندرہ کو کیسے اللہ پالے گا میرے اللہ نہیں پال سکتا سب کو مل رہا اسی کے لیے تو اللہ کے راستے میں نکالا جا رہا نیت کر شاء اللہ سے چار چار مہینہ اور چلوں کے لیے انشاءاللہ نکلیں گے کرم ہوئی رہا نکلیں گے وہ انشاءاللہ دیکھو بھائی وقت گزر جائے گا لیکن ہماری زندگی بن جائے اور ہمارے ذریعے سے لاکھوں انسانوں کی زندگی بن جائے ہم زندگی گزارنے کے لیے نہیں آئے ہیں زندگی بنانے کے لیے آئے ہیں ایک ترجمہ بنگلا سے کری ہمارا جیون کاٹانوں جن آسے جیون بنانوں جن میں سے জীবন বানানোর জন্য এসেছি তো হুজুরের পাশ যখন বললেন ঠান্ডাটা হয়ে গেল চুপ সবাই চুপ কেউ কোনো কথা বলে না কিন্তু নবী সাল্লাহ সাল্লামের চাচা আবু লাহাব जितनी दूर मेरी आवाज जारी सुन लो हुजूर पाक सल्लल्लाहु के लिए जश्न मिलाद मनाने वाला एक नंबर आदमी अबू लहब था جشن میلا جشن میلا جو منایا تھا وہ ابو لہب تھا ابو لہب کو خوشخبری دینے والی ان کی نے جب خوشخبری دی اس کو آزاد کر دیا اور لوگوں کو خوب مٹھائی کھلایا اور لوگوں کو شرابیں کھلایا خوشی میں ارے بھائی میرا مرا ہوا بھائی عبداللہ کے گھر لڑکا ہوا ہے میں خوشی سے اچھا رہا ہوں একদম লাফালাফি করছিল খুশিতে আনন্দে আত্মহারা মানুষকে খেজুর খাওয়ায় খাওয়ায় আর মদ اچھل رہا تھا ایک دم لاپراہ جی جسر نیلاد جس نے منایا آج اس نے نبی علیہ السلام کی دعوت کو ٹھکرایا اس کا نام ابو لہب اللہ کو غصہ آیا اللہ ناراض ہوئے देखो আবু লাহাবের দলে দিও না তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আবু বকর সিদ্দিকের দলে এসো তো দাওয়াত গ্রহণ করলো না কি বললো জানেন তাব্বাল্লাকা লিসাইরিল ইয়াউম ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা मोहम्मद सल्लल्लाहु तुमने सारे देवताओं को खत्म करके एक अल्लाह की बात करते हो ये अजीब बात है हम 360 मानते हैं और तुम एक अल्लाह की बात करते हो আমরা তিনশো ষাটটা দেব দেবী মানি আর তুমি এক আল্লাহর কথা বলছো এই জন্য তুমি আমাদেরকে জমা করে এই বায়ান দেবে বলে বায়ান দেবে বলে আমাদেরকে ডেকেছিল ধ্বংস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 उर्दू वाले क्या बोले खिसक लो खिसक लो हम लोग भी ऐसे करते हैं तबलीग की बयान तो सुन लेते हैं, बाद में खिसक दो खिसक जाते हैं। খুব ভালো বয়ান খুব ভালো দারুণ দারুণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর जहाँ तस्वीर हुई खिसक ली हाँ, ऐसा नहीं करना भाई हाँ তো আবুল আহাব কি বললো আবুল আবু জেহেল কোরআন শরীফের পারা নম্বর তেইশ সূরা সাদ আয়াত নম্বর চার থেকে আল্লাহ তাআলা বলেন আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على خطكم إن هذا لشيء يراد ما سمينا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أنا سمعني من دل غيرا حضور پاک صلی اللہ علیہ وسلم تیس سال کے بیچ میں پوری زندگی بدل دی لوگوں کے زندگی بگاڑ ختم کر دیا زلیل قوم کو عزت کی چوٹی پر پہنچا دیا گول لڑنا کل لڑنا کنکری گدی بھاگو پڑی برتن بولے کھیل بول رہے اور تمہیں لوگ سنو میں اعلان کرتا ہوں کوئی کچا مکان کوئی پکا مکان اور کوئی کا گھر نہیں بچے گا جہاں میری دعوت نہ پہنچے گی اور میری تعلیم نہ پہنچے گی پوری دنیا میں پہنچ جائے گا ساری دنیا میں پہنچایا نہیں پہنچایا ارے دنیا مجھ سے سے چلے ہم میرے کو تھکا ہم لوگ افریقہ میں گئے আমি বাংলাতে বলছি উর্দুতেও বলছি কি ভাই অ- অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হয়নি তো हम अफ्रीका में गए चार महीने की जब तो वहाँ ईसाई लोग ईसाई मिशनरी के लोग हमारे पास आए हम मौलाना साहब आपसे सवाल है कि आप लोग मुसलमानों को दावत देते हैं غیر مسلمانوں کو مسلمان بنانے کی محنت نہیں کرتے ہو ہم تو غیر عیسائی کو عیسائی بنانے کی محنت کر رہے ہیں ہمارا خسٹن بھی خسٹن بناچی تمہارا مسلمان کو مسلمان بنا تمہارا نا ہم آپ تو بہادری کر رہے ہیں کر لیجیے ہمارے جو کام ہے ہم تو اتنا ہی کرتے ہیں ہمارے رسائی یہی ہے ہمیں کرنا دیجیے بولے نہیں نہیں ہم سمجھنا چاہتے ہیں کہ آپ مسلمانوں کے پاس جا کر دعوت کیوں دے رہے ہیں میں بولا سنیے بہت بڑی افسوس کی بات یہ ہے میں بولا چھٹی کتنی بھٹی کلو نہیں میں اپنے پیسہ خرچ کر کے یہاں آیا ہوں میں اپنے بیوی کو چھوڑ کر آیا ہوں بچوں کو چھوڑ کر آیا ہوں اپنے گھر اور کاروبار کو چھوڑ کر آیا ہوں ایسا نہیں آیا ہوں ہاں کیوں آیا ہوں مجھے کیا پڑی تھی دیکھو مسلمان یہ عالمی نبی کی امتی ہے اور افسوس کی بات یہ ہے آپ صلی اللہ علیہ وسلم کی محبت رسول سے ان کا دل لبریز ہے یہ عظمت رسول صلی اللہ علیہ وسلم بھی ان کے دل میں ہے اور الفت بھی ہے اور حضور پاک صلی اللہ علیہ وسلم سے عقیدت بھی رکھتے ہیں لیکن ان کی زندگی ہٹ کر آج عیسائی کی زندگی کی طرف جا رہی ہے اس لیے ہم محنت کر رہے ہیں کہ جب اے میرے بھائی تیرا دل خود رسول سے لبریز ہے جب تیرے دل میں تو عقیدت رکھتا ہے تو عقیدت مند ہے تو کیوں تو محمد صلی علی طریقے سے ہٹ کر غیروں کے طریقے پر جا رہا ہے اس لیے میں محنت کر رہا ہوں ان کی তুমি মোহাম্মদ সাহেবের মোহাম্মদ রাখো তোমার অন্তর ভর্তি তুমি সেই নবীর তরিকা ছেড়ে দিয়ে তুমি গায়ের তরিকা যাচ্ছ কেন হ্যাঁ আমি বললাম চোখ পেখানে পাতলুন ও কানে সুন্নত কা খুন তোমার শুনতে না পড়া হ্যাঁ। আর জো পেহনে টাই ও ইসাই কা ভাই কি বুঝতে না जो पहने टाई वो ঈসাই কা ভাই এখন বুঝে নেন বড় বড় লেকচার সব টাই পড়ে লেকচার দিচ্ছে আর লোক পাগল হয়ে যাচ্ছে এটা শুনে নেন সবাই জো পেহনে পতলুন পতলুন বোঝেন তো দাঁড়িয়ে মুতার মাল হুম? जो पहने पतलून वो करे सुन्नत और जो पहने टाई वो ईसाई का भाई ख्रिस्टान का भाई তো মুসলমানকে ভাই নেই তাই আমরা মেহনত করছি যে মুসলমানকে এক একটা सुन्नत बनाते बहुत बड़ी बड़ी लेक्चर झड़ने वाला लेक्चर देता होगा लेकिन मैं अगर कहूंगा खाने की आदत बोल दो खाने की सुन्नत बयान करो पेशाब पायखाने की सुन्नत बयान करो वो बड़ा बड़ा बयान करने वाला मुकर्र आजम रईसुल मुकर्रीन ये नहीं कर सकता लेकिन तबलीग में तीन दिन देने वाले से पूछो खाने की सुन्नत को वो बता देगा কি বল, ঠিক বলছি না ভুল বলছি বলুন ঠিক কথা না ভুল কথা হ্যাঁ ও পিছনে শূন্য বলে দেবে হ্যাঁ দাদা কি আমি মুসলমান মুসলমানের কাছে যাচ্ছি একটা সন্ন্যত अगर जिंदा कर देता हूं तो सौ शहीद का सवाब मिलेगा मुझे একটা सुन्नत जिंदा করলে 100টা শহীদের সওয়াব तो उसने कहा तुम्हारी बात को मानने वाला है नहीं लोग तो सुन्नत कहाँ जिंदा करोगे अगर तुम्हारी बात नहीं चली तो যদি তোমার কথা কেউ না শোনে আমরা শোনো তকবি আমরা চিদবিজি তার পটবিজি চিদবিজি और চিদবি জিত আর পটবি জিত বলে কিরকম अरे सुनो যদি কেউ না মানে সুন্নত जिंदा ना করতে পারি लेकिन हमारी एक एक बात के बदले में एक एक साल की नफल इबादत का सवाब हमें दिया जाएगा সুবহান আমি যখন নবী সাহেবের সুন্নত চিন্তা করে মেহনত করব আমার এক একটা কথার বদলে এক এক বছরের নকল ইবাদতের স্বভাব হবে বললে "ये तो ठीक ही है काम ठीक ही कर रहे हो दुनिया में कोई हुकूमत और कोई ताकत ऐसी नहीं जो तबलीग वालों को रोक दे तुम्हें कोई रोक नहीं सकते अपने पैसे খরচ করকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের তরিকার তার আদর্শ চিন্তা করার মেহনত করছো পৃথিবীর কোন রাষ্ট্রশক্তি তোমাদেরকে বাধা দিয়ে রুখতে পারবে না लेकिन एक सवाल है मैंने कहा क्या है बोले तुम आलमी नबी आलमी नबी कर रहे हो तो उनकी डिग्री क्या है क्वालिफिकेशन बताओ तालीमी हैसियत बताओ उनार शिक्षागत योग्यता बोलो तो मैं बोललाम भाई जो आलमी नबी है वो दुनिया के किसी इंसान की शागिर्द नहीं हो सकते अल्लाह खुद उनको पढ़ाने वाले हैं और वो पूरे दुनिया को सिखाने वाले हैं আল্লাহ তালা বললেন কোরআন শরীফের পারা নম্বর তিরিশ আমপারা সুরার নাম আল আলা আয়াত নম্বর ছয় সানু করে উকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ हे नबी मोहम्मद सल्लम आपके अभी पढ़ाओ मैं आपको पढ़ाऊंगा और आपको पढ़ाने के लिए दुनिया में सृष्टि जगत मध्य किसी मखलूक के अंदर कोई सलाहियत नहीं কারোর কোনো যোগ্যতা নেই আপনাকে পড়াবো আপনি সারা দুনিয়াকে পড়াবেন আর আপনাকে আমি পড়াবো बोले लेकिन एक बात है अगर आप कोई राकेट बना लेते कोई हवाई जहाज बनाते तो अच्छा था बोले खानो আমি বললাম খানো बोले बात आलमी नबी तो दुनिया में जाने के लिए ऊँटों पर सवार होकर कैसे जा सकते हैं উঁটের উপর চেপে তুমি সারা দুনিয়া যেতে পারবেন পায়ে হেঁটে যেতে পারবেন রকেট তৈরি করে সাইন্স সাইন্স মুম্বাই চলে আসতেন কলকাতায় চলে যেতেন এবার বুঝছেন তো আমাদের বিমারিতে চলে যেতেন বর্তমান আপনাদের হুগলি জেলায় এবার বুঝছেন তো না বুঝছেন না ওই মালদা سلام عشر ہر بستی ہر ہر جگہ میں حضور صلی اللہ علیہ وسلم پہنچ جاتے تشریف لے جاتے اور آپ صلی اللہ علیہ وسلم کرم استقبال کرتے مرحبا مرحبا یا رسول اللہ ہم خون سے سجاتے جشن مناتے بہت اچھا ہوتا ہم اگر تم پاگل ہو دنیا میں جتنا بھی نبی آئے ہیں عالم کے چپے چپے میں کنارے کنارے میں آئے ہیں आलम के सेंटर में दुनिया के सेंटर में और दुनिया के बीच में ना फिर जमीन में कोई नबी पैदा नहीं हुए आप वसल्लम के अलावा तो भाई सुनते ना पड़ा হ্যাঁ পৃথিবীর যত নবী এসেছেন আঞ্চলিক নবী এলাকায় নবী তারা কেউ মক্কায় জন্মায়নি সবাই পৃথিবীর বিভিন্ন জায়গায় জন্মেছেন ইব্রাহিম খলিলুল্লাহ बाबुल में पैदा हुए हिजरत करके फिलिस्तीन तशरीफ लगे किनान اسماعیل زبیح اللہ فلسطین کے کنان میں پیدا ہوئے یعقوب علیہ السلام اسحاق علیہ السلام کنان میں پیدا ہوئے حضرت اسحاق علیہ السلام کنان میں یعقوب علیہ السلام کنان میں یوسف نبی کنان میں پھر جا کے بسے وہ مصر میں پھر پورے علاقے میں حضور صلی اللہ علیہ السلام چھڑا পৃথিবীর কোন নবী নবী কোন রসুল এই मक्का शरीफ में जन्माएंगे अगर देखिए सारे आलम के सेंटर में आप सर मेहनत शुरू की दुनिया की कोई कोना में कोई कोशा में ऐसा नहीं बाकी रहा कि जहां आप सल्लल्लाहु ने कलमा की दावत नहीं पहुंच गई हो पूरी दुनिया वाले सुन लो दुनिया में कोई ऐसी शख्सियत कोई नबी कोई रसूल कोई सहाबी कोई इमाम कोई पीर फकीर दरवेश গৌস কুতুব আব্দাল মুজাদ্দিদ মুফাসসির মুহাদ্দিস কই মুফতি কই ইনসান কোন ব্যক্তি পৃথিবীতে নাই যার নাম এত বেশি নেওয়া হয় आप सल्लम का नाम मुबारक इतना ज्यादा लिया जा रहा है दुनिया में पूरी दुनिया में अजान होती है और अजान में अरशद তার সাথে হচ্ছে আরশাদ মোহাম্মদ हर सेकंड में करोड़ों मरतबा मोहम्मद का नाम लिया जा रहा है एक सूरत है सूरत नाम হচ্ছে इंशराफ انشراحمনের প্রসারণ ফেলাও انشراح سورت کے اندر فرمایا وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ اے نبی محمد صلی اللہ علیہ وسلم آپ کا ذکر کو میں نے بلند کر دیا پورے دنیا میں اتنے مرتبہ روزانہ آپ کا نام مبارک لیا جاتا ہے اور آپ پر کروڑوں مرتبہ درود اور سلام بھیجا جاتا ہے دنیا میں اور کسی پر اتنا سلام اور درود